পবিত্র বাংলা ভূমির মাঝে পবিত্র বাংলা ভূমির মাঝে বেদিন রাজত্ব মানি না কিছুতে হতে পারে কিছুতে হতে পারে না কিছুতে হতে পারে না কিছুতে হতে পারে না নার নার নার না এই হতে পারে না নার নার না কিছুতেই হতে পারে না নার নার নার না এই হতে পারে না নার নার না কিছুতেই হতে পারে না নার নার নার না এই হতে পারে না নার নার না কিছুতেই হতে পারে না কিছুতেই হতে পারে না দুঃখের কষ্টের কোলাহল অসহায় মর অবেলায় পড়ে ধনীদের কবল কিছুতেই হতে পারে না দেশে দুর্নীতির রথ কোরআনের ডাকে মিছিলের সাথে রঞ্জিত রাজপথ কিছুতেই হতে পারে না জাতীয় বাইতুল মুকারম যোগ্য ইমাম তো সেথায় ভণ্ডের আগমন কিছুতেই হতে পারে না বাবার মাজার নামের কেল্লা ব্যবহারে টাটার পাত্রে আল্লাহু আল্লাহ কিছুতেই হতে পারে না ভণ্ড পেটলা দেওয়ান বাঘ ইমানদারকে মারছে থাবা ভয়ঙ্করই বাঘ কিছুতেই হতে পারে না বাংলাদেশের চলচ্চিত্র নষ্ট করছে লক্ষ যুবক হাজার ছাত্রী ছাত্র মুসলিম মুজাহি শূন্য সেরা মুসলিম মুজাহি শূন্য সেরা মাথায় কাফন বেঁধে নাম কিছুতে হতে পারে কিছুতে হতে পারে না কিছুতে হতে পারে না কিছুতে হতে পারে না নার নার নার না এই হতে পারে না নার নার না কিছুতেই হতে পারে না নারে নারে নারে না এই হতে পারে না নারে নারে না কিছুতেই হতে পারে না নারে নারে নারে না এই হতে পারে না নারে নারে না কিছুতেই হতে পারে না কিছুতেই হতে পারে না বাংলায় ওলে আল্লাহর দেশ শহীদ গাজীর দেশটা এমন অকালেই হবে শেষ কিছুতেই হতে পারে না দেশের কৌমে মাদ্রাসা উগ্রবাদী জঙ্গিবাদীর নয়তো আড্ডাখানা কিছুতেই হতে পারে না দেশে নাস্তিক বেইমান যুগ যুগ ধরে শান্তিতে তারা থাকবেই বহমান কিছুতেই হতে পারে না আলেম সন্ত্রাস বোমাবাজ সরকারি ওই পোষা কুকুরের মিথ্যে অপবাদ কিছুতেই হতে পারে না দেশটা রক্তে রক্তে লাল বাংলাদেশের সরকার কেন ইন্ডিয়ার দালাল কিছুতেই হতে পারে না ক্ষমতায় এক জনিবারে বাদ দেশপ্রেমিক ওই মহান ব্যক্তি হচ্ছে রাজাকা বদলাও দিন সময় বদলাও দিনা সময় ময়দানে লড়াকু শূন্য সেনা কিছুতে হতে পারে না কিছুতে হতে পারে না কিছুতে হতে পারে না কিছুতে হতে পারে না পবিত্র বাংলা ভূমির মাঝে পবিত্র বাংলা ভূমির মাঝে বেদিন রাজত্ব মানি না কিছুতে হতে পারে না কিছুতে হতে পারে না কিছুতে হতে পারে না কিছুতে হতে পারে না কিছুতে হতে পারে না কিছুতে হতে পারে না স্বাধীনতা মানে কি কথা সুর এবং কণ্ঠে আবু আয়ুব আনসারি সহযোগী শিল্পী তামিম হায়দার হুসাইন মাহমুদ ইমরান মাহবুব আলম আয়ুবি এবং রাকিব বিন রাও শিশু শিল্পী মেহদি হাসান ওমায়ের এবং আবু বকর সিদ্দিক পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় W W W dot A L M O N A Al Madina dot com সৌজন্যে BPS private Hifzul Quran Madrasa Chandpur rail gate Laksam Comilla mobile zero one eight two nine two three one two zero one শিল্পী আবু আয়ুব আনসারির পরবর্তী জিহাদি অ্যালবাম জীবন্ত লাশ আল্লাহ হাফেজ